আবুল আব্বাস রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ তালাহ হতে শুনেছি তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে বললেন আমাকে কি জানানো হয়নি যে তুমি রাতভর ইবাদতে জেগে থাকো আর দিনভর সিয়াম পালন করো আমি বললাম হ্যাঁ তা আমি করে থাকি তিনি ইরশাদ করলেন কথা নিশ্চিত যে তুমি এমন করতে থাকলে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে এবং তুমি ক্লান্ত হয়ে পড়বে তোমার দেহের অধিকার রয়েছে তোমার পরিবার পরিজনেরও অধিকার রয়েছে কাজেই তুমি সিয়াম পালন করবে এবং বাদও দিবে রাত জেগে ইবাদত করবে এবং ঘুমাবেও